بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذاب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنسينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই কেননা গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি তাই একটু দেরি হয়ে গেছে তার জন্য খুব দুঃখিত ক্ষমা চাই তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থেকে আপনাদের প্রশ্নের উত্তর সময়ের মধ্যে দিতে পারি বা এইভাবে আল্লাহর দিনের খেদমত করতে পারি আমিন আরব্বাল আলামিন আসুন আমি আগে আপনাদের কিছু লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই পরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন প্রথম প্রশ্ন করছেন জনাব আবু রেজা সাহেব উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল থেকে উনি জানতে চেয়েছেন হুজুর সালাম আলাইকুম আমি জানতে চাই যে একজন ভালো মুসলমান হতে গেলে একজন ভালো মমিন হতে গেলে বা আল্লাহর নেক বান্দা হতে চাইলে আমাকে কি করতে হবে খুব সংক্ষিপ্তে আপনি যদি এটা বলেন তো আমি খুব খুশি হব এবং আপনার কৃতজ্ঞ হইব আশা রাখি আপনি আমাকে খুব সংক্ষিপ্তে বুঝিয়ে বলবেন যা এক ভালো মমিন হতে গেলে আল্লাহ নেক বান্দা হতে গেলে আমাকে কি করতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু আবু রাজা সাহেব আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি একটা সুন্দর প্রশ্ন রেখেছেন যে প্রশ্নটা হয়তো সকলের মনে জাগে খুব সংক্ষিপ্তে আমি ওই দুটো জিনিস বলতে চাই যার উপরে আমাল করলে একজন মানুষ আল্লাহর বান্দা সত্য মুসলমান বা ভালো মমিন আল্লাহর নেক বান্দার রূপে জীবনযাপন করে যেতে পারবে আর সেই দুটি জিনিস হচ্ছে উসুলে দিন এবং ফুরোয়ে দিন মনে রাখবেন এই দুটি শব্দ মনে রাখবেন এই দুনিয়ায় যদি ভালো মুসলমান হতে চাই আমরা বা ভালো মমিন হতে চাই আল্লাহর নেক বান্দা হতে চাই তো এই দুটো জিনিসের ওপরে আমাদেরকে প্রতিবন্ধ হতে হবে আমাল করতে হবে এক উসুলে দিন যেটা আমাদের বিশ্বাসের সঙ্গে জড়িত বিশ্বাস নিয়ে আর দ্বিতীয় হচ্ছে ফরোদিন যেটা আমাদের কার্য বা আমাল নিয়ে এবারে জিনিসটা বুঝুন দিন অর্থাৎ পাঁচটি জিনিসের প্রতি পরিপূর্ণভাবে ইমান রাখতে হবে তৌহিদ আদালত নবুবত ইমামত কেয়ামত এই পাঁচটি জিনিসের উপরে বিশ্বাস রাখাকে বলা হয়েছে দিনের মূল উসুল মানে শিকড় উসুলে দিন এই যে দিন যে গাছ এই গাছের শিকড় হচ্ছে এই পাঁচটি জিনিস এই জন্য একে উসুলে দিন বলা হয়েছে তৌহিদ অর্থাৎ আল্লাহর ঐক্য এক ও অদ্বিতীয় পরপরে বিশ্বাস রাখা সেই আল্লাহর হুকুমকে মেনে চলা বা ফলো করা এর নাম হচ্ছে তৌহিদ অর্থাৎ আল্লাহ এক একলা নিরাকার সেই আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক আমাদেরকে যখন সৃষ্টি করেছে হায়াত দিয়েছে তো একজন মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়া থেকে ফিরে যেতে হবে আর সে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতেও আমাদের সঙ্গে ইনসাফ করছে ন্যায় বিচার করছে আমাদের কর্ম হিসাবে আমাদেরকে সুফল দান করছে এবং আখেরাতেও আমাদের কর্ম হিসেবে আমরা তার সুফল পাব ভালো করলে তার ভালো ফল পাব আর যদি মন্দ করি তার মন্দ ফল পাব ফমাইয়া আমাল মিসকাল আদার রাতিন খায়রাইয়ারা ওমাইয়া আমাল মিসকাল আদার রাতিন সারাইয়ারা সামান্য পরিমাণে কেউ যদি ভালো কাজ করে তারও সে ভালো ফল দেখবে ভালো ফল পাবে ওইরূপ যদি কেউ খারাপ কাজ করে তো খারাপ কাজ তার সাজা সে পাবে একে বলা হয়েছে আল্লাহর আদালত তো প্রথম হচ্ছে তৌহিদের ওপরে বিশ্বাস রাখতে হবে তারপরে আদালত অর্থাৎ আল্লাহকে ন্যায় বিচারক বলে মানতে হবে যে এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে যা কিছু দিচ্ছে এটারই আমরা অধিকার রাখি তার ন্যায় বিচার সে আল্লাহ ইনসাফ করেনেওয়ালা কারোর উপরে কখনো জুলুম করে না ইন আল্লাহ আল্লাহ সাবিদ আল্লাহ মিল্লিল আবিদ খোদা নিজের ক্ষুদ্রতম বান্দার উপরে জুলুম করে না তো আমাদের সঙ্গে এই দুনিয়ায় যা কিছু হচ্ছে ভালো হচ্ছে আর মন্দ হচ্ছে মনে রাখবেন এটা আমাদের কর্মদোষ এতে আল্লাহর কোনো দোষ নেই অনেক অনেক সময় আমরা ভুল বোঝার কারণে শিক্ষা না থাকার কারণে না জানার কারণে নিজের কর্মদোষকে আল্লাহর দোষ দিই আল্লাহ আমাকে এই কষ্ট ফেলেছে আমাকে আল্লাহ এই সাজা দিচ্ছে আমি এই বিপদে আছি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি মানে সমস্ত দোষ আল্লাহর দিই কিন্তু আমরা নিজের দুষ্কর্ম বা কুকর্মের জন্য যে ওই মুসিবতে পড়েছি আল্লাহর হুকুমকে না মানার কারণে যে ওই মুসিবতে পড়েছি বা যেভাবে আল্লাহ আমাদেরকে চলতে বলেছে সেইভাবে না চলার কারণে আমরা ওই মুসিবতে পড়েছি এই দোষ আমরা কখনো নিজের ঘাড়ে নিই না বা কখনো নিজের কর্মের দিকে চেয়ে দেখি না আমরা সবসময় নিজের কষ্টর জন্যে দোষী বা দায়ী আল্লাহকে করি এটাই আমাদের সবচেয়ে বড় ভুল এটা যতক্ষণ আমরা না বুঝবো ততক্ষণ কখনো সঠিক মুসলমান শান্তিপূর্ণ আল্লাহর বান্দা বা সত্য মমিন হতে পারবো না তাই আমাদেরকে সব সময় আল্লাহর আদালতের উপরে বিশ্বাস রাখতে হবে তো এটা মেনে চলতে হবে তৃতীয় নবুবাত আমাদের হেদায়তের জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন যদি আমরা হেদায়ত না পাই যদি আমরা শিক্ষা লাভ না করি হক ও বাতিলকে না জানি হালাল ও হারামকে না জানি তো তার উপরে আমাল করব কি করে আর কে বলবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা হক কোনটা বাতিল কোনটি হালাল কোনটা হারাম মানে বৈধ অবৈধ যতক্ষণ আমাদেরকে কেউ না শেখাবে আমরা কি করে জানব তাই আল্লাহ আমাদের হেদায়তের জন্যে নবীদেরকে পাঠিয়েছিলেন উম্মাদকে গাইড করার জন্যে এটা করো এটা করো না এটা করলে ভালো হবে এটা করলে মন্দ হবে বা এটা করলে আল্লাহ খুশি হবে এটা করলে আল্লাহ নারাজ হবে এইভাবে ওনারা সব বলে বুঝিয়েছেন তো নবুবাতের প্রতি বিশ্বাস রাখতে হবে যে নবীকে আল্লাহ আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছিলেন সুতরাং নবীর ওপরে বিশ্বাস রেখে নবীর কথার ওপরে আমাল করতে হবে নবী যা কিছু আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে তো সুতরাং সেটাকেও আল্লাহর আদেশ মনে করে ওইভাবে ফলো করতে হবে মেনে চলতে হবে যেভাবে ওনারা আদেশ করেছেন তৌহিদ আদালত তৃতীয় স্থানে হচ্ছে নববাদ নবুবাতের উপরে ইমান আনতে হবে নবীর উপরে এবং ওনার কথা মতো আমাল করতে হবে কথা মেনে চলতে হবে চতুর্থ স্থানে হচ্ছে এমামাত অর্থাৎ সমস্ত নবীদের পরে কিন্তু ওনাদের খলিফা বা ওনাদের প্রতিনিধি ওনাদের পরে যতক্ষণ আল্লাহর তরফ থেকে অন্য নবীনা এসেছিলেন যেমন আমি বলেছি হজরত আদম আলাহিসাল্লামের পরে ওনার ছেলে শীষ নবী হয়েছিলেন কিন্তু জনাবে শীষের পরে জনাবে ইদ্রিস যিনি তৃতীয় স্থানে নবী হয়েছিলেন জনাবি ইদ্রিসের মধ্যে শীষের মধ্যে বহু লম্বা গ্যাপ ছিল ওই সময় হজরত শীষ নবীর ওসিরা আল্লাহর বান্দাদেরকে গাইড করছিলেন ওইরূপ জনাবে ইদ্রিস নবী আর জনাবে নুহ নবীর মাঝখানে বড় গ্যাপ ছিল তো জানাবে ইদ্রিস নবীর ওজির বা খলিফা বা ওনার উত্তরাধিকারীরা বা ওনার ওসি ওজির যারা ছিলেন তাঁরা হেদায়ত করছিলেন ওইরূপ জানাবে ওনার পরে নু নবী হয়েছিলেন জনাবে নু নবীর পরে জনাবে হুদ নবী উনি হজরত নুহ নবীর আটশো বছর পরে নবুবাদ পেয়েছিলেন তাহলে এই আটশো বছর আল্লাহর বান্দাদের হেদায়ত কে করবে বা কে করছিল তো মনে রাখবেন নবীর ওসিরা নবীর ওজিরও ওনার খলিফারা হেদায়ত করছিলেন তো ওইরূপ আমাদের নবীর পরে এই উম্মাতের হেদায়তের দায়িত্ব কাদের ওপরে আর আপনারা জানেন আমাদের নবীর নব্বত শেষ নবী ছিলেন আর ওনার শরীয়ত শেষ শরিয়াত কেয়ামত পর্যন্ত যে শরিয়াত চলবে সেটা হচ্ছে নবী শরিয়াত তো নবী চলে যাচ্ছে না এই দুনিয়া থেকে তো নিজের বান্দাদেরকে এইভাবে আল্লাহ ছেড়ে দিচ্ছেন বা নবী নিজের উম্মাকে এইভাবে ছেড়ে গেছেন বিনা কোনো অভিভাবক রেখে বা বিনা কোনো খলিফা বা বিনা কোনো ওয়াসি ওয়াজির বা হাদির ব্যবস্থা না করে যেখানে আল্লাহ কোরআনে বলছে ওয়ালে কুল্লে কমিন হাদ আল্লাহ প্রতি কমের জন্য হাদি রেখেছে নবীর রূপে হোক নবীর খলিফার রূপে হোক ইমামের রূপে হোক হাদি আছে তো এখন নবীর শেষ নবীর শরিয়াত চলছে নবী করিম সাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছেন তো এই চোদ্দোশো বছর ধরে আল্লাহর বান্দাদের হেদায়ত কে করছে কার মাধ্যমে আল্লাহর বান্দারা হেদায়ত পাচ্ছে আল্লাহর হাদি এখন কে এই প্রশ্ন যদি আমি পুরো উম্মাতে মুসলিমের কাছে জিজ্ঞাসা করি যারা কোরআনের প্রতি বিশ্বাস রাখে ওই আয়াতকে মানে যে আয়াতে আল্লাহ বলছে আমি প্রতি যুগ বা প্রতি কমের জন্যে হাদি রেখেছি আর কেয়ামতের দিন ইউ মানাদ ওকুল্লা উনাসিম বে ইমাম সেই সময় সেই ওয়াক্ত সেই দিনকে স্মরণ করো ইয়মানা দকুল্লা ওনাসিম বে ইমাম যেদিন সমস্ত লোককে তার ইমামের সঙ্গে ডাকা হবে তো এই যুগে আল্লাহর তরফ থেকে হেদায়ত করছেন কারা কে হবেন সেই নবী আমাদের যার সঙ্গে আমাদেরকে হাসরের ময়দানে ডাকা হবে একবার ভেবে দেখেছেন যেদিন এই জিনিসটা নিয়ে ভাববেন আশা রাখি যেভাবে আহলে বায়তের অনুগামীরা উসুলে দিন ও ফুরোয়ে দিন মেনে চলছে সকলেই মেনে চলার চেষ্টা করবে তাই নবুবতের পরে এমামাতের বিশ্বাস রাখতে হবে আল্লাহ নিজের দিনের রক্ষার জন্যে মাহাফিজা শরিয়াত বলা হয়েছে ইমামদেরকে ওনারা দিনের রক্ষা করেছেন যেভাবে নবী করিম সাল্লাম আল্লাহর দিন প্রচার করে গেছেন সেই দিনকে সঠিকভাবে বাকি রাখার দায়িত্ব ইমামদের বা ওনার খলিফা ওনার প্রতিনিধিদের তো নবী করিম সাল্লাম নিজের জীবনেই নিজের প্রতিনিধিদের ঘোষণা করে গেছেন যে ওনার পরে এই দায়িত্ব কারা বহন করবেন ওনার পরে হেদায়ত কারা করবেন তো পরিষ্কার এর আগে হাজারো সূত্র সমেত বলেছি আমি বিনা সূত্র কথা বলি না শুধু আজ আমার ভাই সংক্ষিপ্তে জানতে চেয়েছেন তো বলছি নবী বলেছেন বলে আইন মাতুবাদি ইসনাই আশার আমার পরে বারো জন ইমাম হবেন ও খলিফা ইবাদি ইসনা আসার আমার পরে আমার বারো জন খলিফা হবেন বলে ওমরা ওবাদি ইসনা আসার আমার পরে বারো জন আমির হবে আমার উম্মা উম্মাতের এটা কোরআনের সঙ্গে আয়তের সঙ্গে মিল করে বলা হয়েছে কান্ন কবায় বানী ইসরাইল বানি ইসরায়েলের বারোজন নকিব ছিলেন হজরত মুসা নবীর পিছনে যারা হজরত ঈসা নবীর আগমনের আগ পর্যন্ত হেদায়ত করছিলেন তো ওইরূপ নবী নিজে উদাহরণ দিয়ে বলেছেন যে আমার পরে আমার উম্মাতের হেদায়তের জন্যে বারোজন খলিফা হবেন বারোজন ইমাম হবেন বারোজন আমির বা নকিব হবেন যেমন বানি ইসরায়েলের বারোজন নকিব ছিল কোরআন তুলে দেখুন হাদিসের বই তুলে দেখুন তো নবুবতের পরে ইমামাতের প্রতি বিশ্বাস রাখতে হবে যে নবীর দিনের রক্ষা করছেন ইমামগণেরা আর আজও জীবিত ইমাম এমামে মেহদি আলাইসালাম পর্দায় গায়েব থেকে আমাদের হেদায়ত করছেন আমি বহু ঘটনা শুনিয়েছি এর আগেও যদি আগে সুযোগ হয় শোনাবো এখনও উনি কীভাবে উম্মাদকে গাইড করছেন হয়তো প্রকাশ্যভাবে আমরা ওনাকে দেখছি না বা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না কথা বলতে পারছি না কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে যেমন সূর্য যখন মেঘের পেছনে থাকে দুনিয়া কি অন্ধকার হয়ে যায় না দেখা যায় দুনিয়া সূর্যের আলো থেকে আলোকিত হয়ে থাকে ওইরূপ এমামে জামানা পর্দায় গায়েবে আছেন মানে ওনার অদৃশ্য কালীন যুগ এই যেটা চলছে এই গায়েবের মানে এ নেই যে এমামের উজুদ নেই এমাম নেই না এমাম যদি না থাকতেন তো এখানে এইভাবে বলা হয়েছে হাদিসে লাউলাল হুজ্জাল্লা সাহাতিল আরদবে আর আহলিয়া আল্লাহর হুজ্জাত মানে ইমাম নবী যদি দুনিয়ার বুকে না থাকেন তো এই দুনিয়ার সমস্ত জিনিস নিজের সমস্ত জিনিস সহ ধ্বংস হয়ে যাবে ভস্য হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে তো আল্লাহর হুজ্জত এই জমিনের ওপরে আছেন এখন আর উনি হচ্ছেন ইমামে জামান আলাইসাল্লাম যার মাধ্যমে আল্লাহর বান্দারা হেদায়ত পাচ্ছেন কোথায় কে কিভাবে হেদায়ত পাচ্ছে হয়তো সে নিজেও বুঝতে পারছে না কিন্তু এমাম নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন আর যেটা বহু ঘটনায় আমরা পেয়েছি যারা ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বা করছেন তানাদের বিশেষ অনেক ঘটনা শুনিয়েছি বা ইমামের সঙ্গে সাক্ষাতের যে সমস্ত প্রসেস আমি এর আগেও বলেছি সেই সমস্ত প্রসেসের মাধ্যমে আজও আল্লাহর বান্দারা হেদায়ত পাচ্ছেন তো নবীর নবুয়াতের পরে ইমামদের এমামতকে মানতে হবে যদি ইমামদের এমামতকে না বানেন নবীর পরে ওনার উত্তরাধিকারী হিসাবে যদি আহলে বায়তকে কেউ ফলো না করে তো সে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে সে কখনো মমিন হতে পারবে না বা আল্লাহর নেক বান্দা হয়ে বা নেক বান্দার রূপে এই জীবনে জীবনযাপন করতে পারবে না বা পরকালে আল্লাহর নেক বান্দার হিসেবে তার গণনা হবে না সে যদি নববতের পরে এমামাতের উপর বিশ্বাস না রাখে আর তারপরে পঞ্চম জিনিস যেটার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে রাখতে হবে সেটা হচ্ছে কেয়ামত কেয়ামত অর্থাৎ হিসাব কিতাবের দিন যেদিন আল্লাহ আমাদের সকলের আমালের হিসাব কিতাব নেবে সেখানে আমাদের কর্ম আমাদের বিশ্বাস আমাদের ইমান বা আমাদের এই বিশ্বাসের ওপরে আমাল যে আল্লাহর ওপরে বিশ্বাস এনেছি তো শুধু বিশ্বাস আনা যথেষ্ট নয় বিশ্বাস রাখামি রাখা মানে কি তার কথা মতো চলতে হবে আল্লাহর ওপরে এমান এনেছ তো এবার আল্লাহর হুকুম মেনে চলো নবীর ওপরে এমান এনেছ তো নবীর হুকুম মেনে চলো ইমামদের ওপরে এমান এনেছ তো ইমামদের হুকুম মেনে চলো এর নাম হচ্ছে মানা শুধু মুখে বললে যে আমি আল্লাহকে মেনেছি নবীকে মেনেছি যথেষ্ট নয় দুঃখের বিষয় এটাই আজ বিশ্বের বাস্তব যে লোক আল্লাহকে মেনেছে কিন্তু আল্লাহর মানেনি নবীকে মেনেছে কিন্তু নবীর মানেনি তাই আজ মুসলমান সেই মুসলমান হতে পারেনি বা আল্লাহর সেই নেক বান্দা হতে পারেনি যেরূপে আল্লাহ তাদেরকে দেখতে চান বা নবী দেখতে চান আল্লাহর উপরে এমান আনো তো আল্লাহর হুকুমও মেনে চলো নবীর উপরে এমান আনো তো নবীর হুকুম মেনে চলো আহলে বায়তের ইমামদের প্রতি এমান আনো তো ওনাদের হুকুম মেনে চলতে হবে তারপরেই নেজাত পাওয়া যাবে তো কেয়ামতের দিন আল্লাহর আল্লাহ আমাদের থেকে হিসাব নেবে আমার উপরে এমান এনেছিলে তো আমি যেগুলো বলেছিলাম তার উপরে আমাল করেছিলে কি না বা আমার নবীর মাধ্যমে আমি তোমাদেরকে যে শিক্ষা দিয়েছিলাম সেগুলোর ওপরে আমাল করেছিলে কি না বা নবীর প্রতিনিধি হিসাবে যে গণেরা আহলে বাইতে নবী দিনের রক্ষা করেছিলেন আর কেমত পর্যন্ত আজ পর্যন্ত তোমাদেরকে সঠিক হেদায়ত দিয়েছিলেন সেই হেদায়তগুলো তোমরা ফলো করেছিল কিনা সেগুলো মেনে তার উপরে আমাল করেছিলে কিনা সেই বিচারের দিনকে কেয়ামতের দিন বলা হয় সেই কেয়ামতের দিনের ওপরে ইমান আনতে হবে যদি আমরা কেয়ামতের ওপরে ইমান না রাখি যদি নিজের হিসেব কিতাবের উপরে বিশ্বাস না রাখি তো কেউ ভালো কাজও করবে না মন্দ কাজও করবে না কি ভালো কাজও করবে মন্দ কাজও করবে কিন্তু ভালো কাজকে এই মনে করে করবে না যে এটা করলে একটা ভালো ফল পাবো কি মন্দ কাজকে নোংরা কাজকে পাপকে এই বলে ছাড়বে না যে এটা যদি করি তো হয়তো সাজা পাবো না করলে সব পাবো এভাবে করবে না তখন যখন কোনো হিসেব কিতাব নেই তো যা ইচ্ছা তাই করবে এটা কি কোনো বুদ্ধিজীবীদের ধর্ম হতে পারে কখনো নয় তাই এটা আমাদের চূড়ান্ত বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ আল মত ওয়াল হায়াত লে হকুম আই হকুম আহসানা আমালা আল্লাহ দেখতে চায় আমাদের মধ্যে কে ভালো কাজ করবে কে সুকর্মী হবে কে কুকর্মী হবে তাই এই পৃথিবীতে আমাদেরকে পার্টিতে জীবন দান দিয়েছে নলি সে আল্লাহ আলমে আরওয়াই থেকে আমাদেরকে জানতো আমাদের মধ্যে কে জান্নাতে হবে কে জান্নামি হবে তবু আল্লাহ কেন দুনিয়ায় পাঠিয়েছে প্রমাণের জন্য কালকে যেন আমরা কেউ না বলতে পারি যে অমুক ও দুনিয়ায় যায়নি আমিও দুনিয়ায় যাইনি সে কেন জান্নাতি হলো আমি কেন নরকি হলাম তাই আল্লাহ কাল আমাকে আমার কর্ম মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু স্ক্রিনের ওপরে কিন্তু দেখানো হবে এই দেখো এখানে আমার বিরুদ্ধে কাজ করছিলে এই ভুল করছিলে এই রাতের অন্ধকারে এই পাপ করছো এই দেখো সমাজ তোমাকে দেখিনি জানেনি তোমাকে ভালো মনে করতো কিন্তু তুমি গোপনে এই গুণাগুলো করছিলে এই পাপগুলো করছিলে সেখানে সব কিছু আয়নার মতো দেখানো হবে আজ আমরা অন্যর সামনে পাপ করতে লজ্জা করি ভয় পাই বদনামের ভয় হয় কাল দু পুরো দুনিয়ার সামনে পুরো বিশ্বের সামনে হজরত আদম থেকে নিয়ে খাতাম পর্যন্ত সবার সামনে সেই আমাদের আমাল দেখানো হবে তখন কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো ওই বিচারের দিনের ওপরে বিশ্বাস রাখতে হবে কেয়ামতের ওপরে যদি বিশ্বাস না থাকে তো মনে কোনো আল্লাহর ভয় থাকবে না কিন্তু যদি ওই বিচার দিনের ওপরে বিশ্বাস থাকে যে একদিন হিসেব কিতাব দিতে হবে একদিন আমাদের ন্যায় বা অন্যায়ের বিচার হবে তারপরে আমরা কোনো ফল পাবো হয় ন্যায়ের সুফল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর নইলে অন্যায়ের কুফল আমাদেরকে নরকে নিয়ে যাবে এই বিশ্বাস যদি না না রাখি তো আমাদের সমস্ত কর্ম আমাল সব কিছু বৃথা হয়ে যাবে তাই তৌহিদ আদল নবুয়াত এমামত কেয়ামত এই পাঁচটি জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে আর এবারে যে দশটি জিনিসের উপরে আমাল করতে হবে যেটা নবী করিম সাল্লাম বলেছেন এটা হচ্ছে ফুরোয় দিন ফুরোয় দিন মানে ওই যে দিনের গাছ যার শিকড় হচ্ছে উসুলে দিন আর ডালপালা ফল ফুল হচ্ছে এই ফুরোয়ে দিন এই ফুরোয়ে দিন কি নামাজ রোজা হজ জাকাত হোমস জেহাদ আমর বিল মারুফ নেহি আনিল মুনকার তওয়াল্লা তবাররা এই দশটির সম্পর্ক আমাদের কর্মের সঙ্গে উসুলে দিনের সম্পর্ক আমাদের বিশ্বাস বা আমাদের ইমানের সঙ্গে তো ইমানকে প্রমাণ করার জন্যে যাহা সত্যি আমরা এমান এনেছি আমাল করতে হবে কার্যের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে তাই ইমানের প্রশংসায় নবী করিম সাল্লাম বলেছেন একিল বিল কালব একরাল বিল লেসান আমল বিল আরকান ইমান কাকে বলা হয় যখন নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো ইমান কাকে বলা হয় তো উনি বললেন আল ইমান ইয়কিন বিল কালব অন্তর থেকে বিশ্বাস রাখা একরার বিল লেসান ওটা কিছু অন্তরে রাখলে হবে না নিজের ভাষার মাধ্যমে জবানের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে হবে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ এভাবে প্রকাশ করতে হবে নিজের ইমানকে প্রকাশ করতে হবে তো একিম বিল কাল একরার বিল লেসান আমাল বিল আরকান আর এই যে ইমান এনেছে আল্লাহর প্রতি নবীর প্রতি বা নবীর পরে ওনার খলিফাদের প্রতি আহলে বায়তের প্রতি তো কিভাবে প্রমাণ করব নিজের আমালের মাধ্যমে মানে আল্লাহর হুকুমের ওপরে আমাল করে নবীর হুকুমের ওপরে আমাল করে বাহিরে বা যে পথের ওপরে চলতে বলেছেন সেই পথের ওপরে চলে সেইগুলো করে এগুলো প্রমাণ করব যে হ্যাঁ আমরা সত্যি আপনাদের ওপরে এমান এনেছি বিশ্বাস রেখেছি বা আপনাদেরকে ফলো করে চলছি একে বলা হয়েছে ফুরোয়ে দিন তো আল্লাহ রসুল ও আহলে বায়ত আমাদেরকে যে কাজগুলো করতে বলেছেন এক নম্বর হচ্ছে নামাজ আসসালাত আমুদুদ্দিন ইন কবেলাত কবেলাত মাসাওয়া ইন রুদ্ধত রুদ্ধত মাসাওয়া নামাজ হচ্ছে দিনের ভিত যদি নামাজ কবুল হয় তো সমস্ত আমাল কবুল হবে আর যদি নামাজ কবুল না হয় তো কিন্তু কোনো অন্য আমাল কবুল হবে না আগে নামাজ আকিমুসলাত লিক্রি আল্লাহ বলেছে যে আমার জিকিরের জন্যে নামাজ পড়ো ওমা খালাকুল জিন্ন ইল ওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন আর আমি জিন্ন ইন্সকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য এবাততের জন্য যে উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সেই উদ্দেশ্যকে যদি আমরা ভুলে দেই তাহলে আমরা কেন দুনিয়ায় জন্ম নিয়েছি আমাদের জীবন বৃথা তো সেই আল্লাহকে বলবেন না আল্লাহর জিকিরকে বলবেন না উস করুনি করো কম কোরআন বলছে আল্লাহ আমার জিকির করো আমি তোমাদেরকে দীর্ঘজীবী করব তোমাদের জিকিরকে বাকি রাখবো তোমাদের সুনাম রাখবো তো নামাজ পড়তে হবে রোজা রাখার সময় হলে রোজা রাখতে হবে তাই আমি আমার দর্শক বিন্দুদের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই আর এগুলো মেসেজের মধ্যেও আপনাদের কাছে আসার কি পৌঁছে গেছে বা বিভিন্ন মসজিদে আপনারা দেখেছেন পোস্টার তৈরি করে লাগানো হয়েছে যে মৌলানা সাবির রেজা সাহেবের এই পাঁচটি কথা মনে রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে কৃতজ্ঞ জানাই আর সে কথাগুলো হচ্ছে এই যে নামাজের সময় হলে নিজেকে বা অন্যকে বলুন আগে নামাজ পরে কাজ আগে কাজ পরে নামাজ নয় মনে রাখবেন এক নম্বর কথা আমার যে নামাজের সময় হলে নিজেকে বা অন্যকে বলুন আগে নামাজ পরে কাজ আগে কাজ পরে নামাজ নয় আগে কাজ শেষ করে নিই পরে নামাজ পড়বো না আউ্বালে ওয়াক নামাজ পড়ুন এটাই হচ্ছে মমিনের পরিচয় এমামে জাফর সাল্লাম বলেছেন আমাদের অনুগামী আহলে বায়তের অনুগামী অনুসারীদের প্রথম পরিচয় হচ্ছে কি আউ্বালে ওয়াক নামাজ পড়বে নামাজের সময় হলে তারা নিজের কাজে ব্যস্ত থাকবে না আজান শুনে তখন তারা নিজের কাজে কর্ম নিয়ে ব্যস্ত থাকবে না আগে আল্লাহর দিকে দৌড়ে যাবে আল্লাহর উপাসনার জন্যে যাবে যে আল্লাহ তাদেরকে নিজের উপাসনার জন্য সৃষ্টি করেছে তাই নামাজের সময় হলে নিজেকে বা অন্যকে বলুন আগে নামাজ পরে কাজ ওইরূপ রোজার মাস আসলে নিজেকে বলুন বা অন্যকেও বলুন আগে রোজা পরে খাওয়ার মজা আগে খাওয়ার মজা পরে রোজা নয় খাওয়ার মজা সারা বছর দিন কিন্তু রোজার মাস আসলে আগে রোজা রাখুন এটা আল্লাহর হুকুম ওইরূপ হুমস জাকাত দেওয়ার সময় হলে নির্ধারিত সময় হলে হুমস ও জাকাত দেওয়ার সময় হলে আগে খুমস ও জাকাত পরে দান খয়রাত আগে দান খয়রাত পরে খুমস ও জাকাত নয় দান খয়রাত হিসাবে আপনি যাকে যা কিছু দিতে পারেন কিন্তু জাকাত একটা নির্ধারিত পরিমাণ কিন্তু হুমস একটা নির্ধারিত পরিমাণ আর এটা কারোর হক সেই হকদারকে যদি তাদের হক না দেওয়া হয় তো আপনার ওই যত সঞ্চয় সব অবৈধ হয়ে যাবে যা কিছু খাবেন পানাহার করবেন সব হারাম হয়ে যাবে আর হারাম পানা হওয়ার পরে পানাহার করার পরে যে আপনি উপাসনা করবেন ইবাদত করবেন এই পোশাক যদি বৈধ নয় বা মোবা হয় এই পোশাকে নামাজ ঠিক হবে না আপনি যে পানাহার করছেন সেটা যদি বৈধ বা হালাল না হয় তো এই মুখের ভাষা যে বলছেন এই তেলাওয়াত এই জিকির কিছু কিন্তু কবল হবে না তাই মনে রাখবেন খোমস জাকাতের সময় হলে এইভাবে নিজেকে বলুন আগে খুমসো জাকাত পরে দান খয়রাত অনেক অনেক সময় আমরা দান খয়রাত করে সুনাম কামাতে চাই কিন্তু যেটা শরীয়তে ফরজ করা হয়েছে যেটা ওয়াজিব সেটা আগে আদায় করছি না যেটাকে খুমস বা জাকাত বলা হয় তো আগে খুমস জাকাত পরে দান খয়রাত ওইভাবে হজের যদি সময় হয়ে যায় তো আগে হজ মনে রাখবেন হজের যদি সময় হয়ে যায় বা হজ ফরজ হয়ে যায় তো আগে হজ পরে সমাজ অনেক অনেক সময় আমরা সমাজ সেবা করার জন্যে হজ ছেড়ে দিই মনে রাখবেন হজ ফরজ হজ করার সমর্থ হলে আগে হজ করতে হবে আগে হজ পরে সমাজ আগে সমাজ পরে হজ নয় যে আগে সমাজ সেবা করে নিই তারপরে যখন সময় হবে বুড়ো বয়সে তখন দেখব তখন হজ করতে যাব না হজ যুবকদের জন্য উত্তম এবাদত হজ বড় পরিশ্রম বড় কষ্টের এবাদাত যারা হজে গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করুন বড়দের জন্য বড় কঠিন তাই যৌবনকালে যখন সুযোগ হবে যখন সমর্থ হবে হজের যাওয়ার জন্য মোস্তাতি হতে হবে মানে ওর যে কন্ডিশন যে শর্তগুলো যদি পুরো হয়ে যায় অবশ্যই হজে যান তো যৌবনকালে আগে হজ করুন আগে হজ পরে সমাজ আগে সমাজ পরে হজ নয় এবারে শেষ আরেকটা কথা আমি আমার বলতে চাই সেটা হচ্ছে জেহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুন মনে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে আগে লড়াই করতে বলা হয়েছে কিন্তু অনেক অনেক সময় আমরা সমাজ বজায় রাখতে যে অন্যায়কে সাপোর্ট করছি সমাজ বজায় রাখার জন্যে মানুষের মনকে জয়লাভ করার জন্যে বা মানুষকে খুশি করার জন্যে আল্লাহকে নারাজ করছি আর অন্যদের ওপরে অত্যাচার করছি জুলুম করছি অনেক সময় আপনদের নিজেদের সমাজকে বজায় রাখার জন্য অন্যদের ওপরে আমরা অত্যাচার করছি তাই আমার একটাই কথা সময় সমাজ বজায় করুন তবে সমাজ বজায় করতে গিয়ে যেন অন্যায় করবেন না জুলুম করবেন না ন্যায় বিচার করুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান আজ আমাদের সমাজ যে জঘন্যর দিকে যাচ্ছে জঘন্যতার দিকে যাচ্ছে এর জন্য আমরা সবাই দোষী আমরা সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতাম আমরা সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে বলতাম বাতিলের বিরুদ্ধে বলতাম জুলুম ও জালিমদের বিরুদ্ধে বলতাম তো আজ আমাদের সমাজ এত জঘন্য হয়ে যেত না কিন্তু দুঃখের বিষয় আমরা আত্মীয়তা বজায় রাখতে যেয়ে বন্ধুত্ব বজায় রাখতে যেয়ে সমাজকে বজায় রাখতে যেয়ে অন্যদের সঙ্গে জুলুম হচ্ছে জুলুম হতে দেখছি কিন্তু কেউ কিছু বলছে না যার সেই নিজের স্বার্থ লোভে চুপচাপ হয়ে আছে আমি যদি বলি তো কালকে আমার সঙ্গে হয়তো দুর্ব্যবহার করবে তো নিজের স্বার্থের জন্যে অন্যর ওপরে জুলুম হচ্ছে সেটাও আমরা দেখে যাচ্ছি তাই আমি পরিষ্কার বলছি জেহাদ অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে আগে লড়ুন পরে সমাজ বজায় করুন সমাজ সমাজ বজায় রাখতে যেয়ে অন্যায় করবেন না আসলে কি আমার এই কথাগুলো মনে রাখবেন আর ফুরোয় দিন অর্থাৎ নামাজ দ্বিতীয় হচ্ছে রোজা তৃতীয় হচ্ছে হজ চতুর্থ হচ্ছে জাকাত পঞ্চম হচ্ছে হোমস ষষ্ঠম হচ্ছে জেহাদ অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সপ্তম হচ্ছে আমর বিল মারুফ অর্থাৎ অন্যদেরকে ভালো পথের দিকে আমন্ত্রণ জানানো এটা সকলের দায়িত্ব কোনো একজনের দায়িত্ব নয় সবার দায়িত্ব যে যেভাবে পারবে সেইভাবে অন্যদেরকে ভালো পথের দিকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাবে অষ্টম নেহি আনিল মুনকার অর্থাৎ অন্যায় থেকে বাধা দেওয়া কাউকে ভুল পথের দিকে যেতে দেখছেন কাজ ভুল কাজ করতে দেখছেন সঙ্গে সঙ্গে বাধা দিন যদি বাধা না দিন আপনার চোখের সামনে সে যদি ভুল করে তো তার জন্য সেও দোষী হবে আপনিও দোষী হবেন কারণ আপনার চোখের সামনে হচ্ছিল কিন্তু আপনি সেটাকে মানা করেননি হয়তো সে জানে না যে আমি যেটা করেছি এটা ভুল কিনা আপনি যদি জানেন তো সে সেটা বলুন হালাল হারাম বৈধ অবৈধ যতক্ষণ না বলবেন অন্যরা শিখবে না তো এটা আমাদের সকলের দায়িত্ব আমর বিল মারুফ নেই আনিল মুনকারের উপরে আমাল করতে হবে আর শেষে নবম এবং দশম তওয়াল্লা এবং তওয়াল তবাররা তওয়াল্লা মানে নবী ও নবীর আহলে বায়দকে ভালোবাসা ওনাদের হুকুম মেনে চলা আর তাবাররা অর্থাৎ ওনাদের যারা শত্রু ছিল নবী ও নবীর আহলেবায়তে যারা শত্রু তাদের থেকে বা তাদের দুষ্কর্ম থেকে ভুল পথ থেকে দূরে থাকা তাবাররা মানে বাড়ি মানে ওদের ওই কাজের সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই সে যখন নবীর না তো আমার না সে যখন মাওলার না সে আমার না সে যখন ফাতেমা ও ফাতেমার সন্তানদের না তো আমারও না মানে নবী ও নবীর আহলে বায়তকে ভালোবাসতে হবে আর যখন ভালোবাসা হবে তখন ওনাদের যারা শত্রু শুধু ভালোবাসার দাবি করলে যথেষ্ট না আমার যদি কেউ বন্ধু হয় তো আমার বন্ধু যদি কেউ শত্রু হয় আর তাকে যদি আমি বলি আমি খুব ভালোবাসি এটা আমার বন্ধুকে ভালো লাগবে বলুন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আমার কি আপনার একজন বন্ধু আমি খুব ভালোবাসি তাকে বারবার বলছি আমি আপনাকে খুব ভালোবাসি এবার তার কিছু শত্রু আছে তো তার শত্রুদেরকেও যদি আমি তার চোখের সামনে ভালোবাসি তাদের সঙ্গে মেলামেশা করি তাদের সঙ্গে উঠি বসি তো আমার বন্ধুকে কি ভালো লাগবে একবার বলুন কখনো না কখনো না তো ওইভাবে শুধু মুখে ব্যাতকে ভালোবাস বাসছি বললে যথেষ্ট না বা শুধু ব্যাতের ভালোবাসন যথেষ্ট নয় যতক্ষণ ওনাদের যারা শত্রু ছিল যারা ওনাদের সঙ্গে আদাদি করে গেছে ওনাদের কষ্ট দিয়েছে আঘাত করেছে তাদের প্রতি ঘৃণা রাখতে হবে তারা ন্যায়ের বিরোধী বিরোধী ছিল তারা জালিম ছিল তারা পাপি ছিল বলে তারা আহলে ব্যাতের সঙ্গে দুর্ব্যবহার করেছে সৎ ভালো মানুষ হলে কখনও নবী নবীর আহলে বেতের সঙ্গে তারা দুর্ব্যবহার করতো না তো সেই সমস্ত জালিমদের অত্যাচারীদেরকে যদি আপনারা সাপোর্ট করেন তাদেরকেও যদি মেনে চলেন তো এই ভালোবাসা কী কাজে আসবে এতে আমরা বাংলায় একটা কথা বলি সাপের মুখেও চুমু ব্যাঙের মুখেও চুমু এরা মোনাফিক এরা মুসলমান নয় তাই আমার ভাই যে প্রশ্ন করেছেন যে আমি একজন ভালো মমিন হতে চাই একজন ভালো মুসলমান হতে চাই একজন আল্লাহর নেক বান্ধা হতে চাই তো আল্লাহর নেক বান্ধা হতে গেলে ভালো মুসলমান ও মমিন হতে গেলে এগুলোকে মেনে চলতে হবে শুধু মুখে নয় কার্যক্ষেত্রে প্রমাণ করতে হবে তাই শেষে আমি বলতে চাই জনাব আবু রেজা সাহেবের জন্যে যে আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে যে কথাগুলো বললাম এগুলো যেন ভুলবেন না যদি সত্যি একজন ভালো মমিন ভালো মুসলমান বা আল্লাহর নেক বান্দা হয়ে বেঁচে থাকতে চান আর পরকালে আল্লাহর নজরে একজন নেক বান্দার হিসেবে যদি হিসাবে দাঁড়াতে চান এক মমিন রূপে যদি স্থান পেতে চান এক মুসলমান রূপে যদি স্থান পেতে চান তো এগুলোর ওপরে আমাল করতে হবে অর্থাৎ উসুলে দিন এবং ফুরোয়ে দিনকে ফলো করতে হবে এই দুটো জিনিসকে যদি সুন্দরভাবে ফলো করা হয় তার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের ইমান বিশ্বাসকে ফুরোয়ে উসুলে দিনকে মজবুত করতে পারি ওইরূপ ফুরোয়ে দিনের ওপরে আমাল করে নিজের সঠিক বিশ্বাসের যেন প্রমাণ দিতে পারি শুধু মুখের ভাষায় যেন যথেষ্ট নয় আমাদের আমাল যেন প্রমাণ করে যে হ্যাঁ আমরা সত্যি মমিন আল্লাহর নেক বান্দা বা নবী ও নবীর আহলেবায়তের অনুগামী অনুসারী আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন এবারে পরের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাওলানা সাহেব আমি পূর্ব বর্ধমান থেকে হানিফা খাতুন বলছে আমার একটা প্রশ্ন আছে যে আমি চাই আমার সন্তান বুদ্ধিমান এবং নেকুকার হোক এবং সুস্থভাবে জন্ম নিক তো এর জন্যে ওপরওয়ালার ওপর আল্লাহর কাছে কিভাবে কামনা করব ডাকবো আপনি যদি বলে দেন তো খুব ভালো হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় বোন হানিফা খাতুন আল্লাহ রব্বুল আলমিন আপনার গর্ভে সুসন্তান দান করুক বা খুব সুস্থ স্বাস্থ্যভাবে সে যেন এই দুনিয়ায় জন্ম নেয় আপনার নোকে নয়নতারা হয় বা আপনার বংশের জন্যে সুসম্মানের কারণ হবে ইনশাআল্লাহ তবে যদি আপনি চান যে আপনার বাচ্চা সুষ্ঠুভাবে জন্ম নিক সুস্থ স্বাস্থ্যভাবে এবং সে যেন নেকুকার হয় আর এটা আমাদের সকলের মনের আশা সমস্ত মাতা পিতা এই চান যে ওনাদের বাচ্চারা যেন সুবোধ হন সুনামের কারণ হন কোনো বদনামের কারণ হন না আর এটাই আমাদের ইমাম নবীরাও আমাদেরকে বলেছেন কেননা ওনারা আমাদের রুহানি পিতা রুহানি পিতার সমান তাই ওনারা বলেছেন কুলুন আলা জাইনা ওলা তা না আলাইনা না আমাদের জন্য সুসম্মানের কারণ কারণ হও অপমানের কারণ হয় না এমন কোনো কাজ করো না সে কাজকে দেখে যেন অন্যরা আমাদেরকে যেন ভুল না বোঝে অপমানজনক কাজ করো না সুকর্ম করো সুনামের কারণ হও তো ওইরূপ সমস্ত মাতা পিতা চান যে আমার বাচ্চা যেন আমার জন্য সুসম্মানের কারণ হয় সে যেন শুভোদয় সুকর্মী হয় ভালো কাজ করে তো এর জন্যে আপনার কাছে আমি অনুরোধ করব সর্বপ্রথম দুটো ছোড়া কোরআনের দুটো সুরা পড়া যতক্ষণ বাচ্চা জন্ম না নিচ্ছে যতক্ষণ সে গর্বে আছে দুটো সুরা সবসময় পাঠ করুন এক সুরায় ইউসুফ আর দ্বিতীয় সুরায় মারিয়াম যখন সুযোগ পাবেন তখন পাঠ করুন এই দুটো যদি পড়তে থাকেন তো বাচ্চা সুন্দর হবে দেখতেও সুন্দর হবে সদ্বুজ হবে এবং আপনার মনোনীত হবে যেভাবে আপনি চাচ্ছেন আর আপনার গর্ভে থাকাকালীন সে শান্তি পাবে বা আপনিও শান্তি পাবেন সোরাই ইউসুফ প্লাস সোরাই মারিয়াম আর তাছাড়া এই যে সাতটা সুরোর এবারে আমি নাম নিতে যাচ্ছি এই সাতটা সুরো প্রতিদিন সকালে হোক যে কোনো এক সময় পড়ে খুব বেশি আধ ঘন্টা লাগবে পড়তে নিজের গর্বের ওপরে হাত রেখে যদি পড়তে পারেন এক হাতে কোরআন নিয়ে এক হাত গর্ব উপরে রেখে পড়তে না নইলে দুই হাতে রেখে এই নিয়াতে পড়ুন যে আল্লাহ আমার গর্বে যে সন্তান আছে এই সন্তান যেন আমার নয়ন তারা হয় আমার নয়নের জন্য ঠান্ডাক হয় বা আমার মনোনীত হয় দেখতে যেন সুন্দর হয় সুস্থ স্বাস্থ্য হয় তার শরীরে যেন কোনো প্রকারের খুদ না থাকে বা তার ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় সে যেন সুকর্মী হয় নেক নামি হয় ভালো এইভাবে সমস্ত নিয়াত করে নিন আগে আপনার সন্তানের মধ্যে আপনি কি কি রূপ দেখতে চান তারপরে এই সাতটি সুরা পাঠ করুন এর সুন্দর ইফেক্ট প্র্যাকটিক্যাল আপনার জীবনে এত সুন্দর দেখবেন যে পরে আপনার অন্তর থেকে দোয়া বাহির হবে যে মানুষের আপনি সত্যি সুন্দর একটা উপায় বলে দিয়েছিলেন আর এই সাতটি সুরা হচ্ছে এক নম্বর সুরা ইয়াসিন দ্বিতীয় সুরায় দক্ষান তৃতীয় সুরায় রহমান চতুর্থ সুরায় ওয়াকেয়া পঞ্চম সুরায় জুমা ষষ্ঠম সুরায় মুজাম্মিল ইয়া ইউহাল মুজাম্মিল ও সুরায় মুজাম্মিল সপ্তম সুরায় মুল্ক বা সুরায় হাল আতা মানে সুরায় ইনসান যাকে বলা হয় এই সুরোগুলো প্রতিদিন পাঠ করুন এর এত সুন্দর প্রভাব পড়বে আপনার বাচ্চার উপরে যেটা আপনি হয়তো ভাবতেই পারবেন না আর দোয়া হিসেবে যদি সম্ভব হয় তো সাজ্জা দিয়া সাতচল্লিশ নম্বর দোয়া ওয়ালেদাইন কি দোয়া আওলাদ কে লিয়ে মানে পিতা মাতার দোয়া বাচ্চাদের জন্য এটি এটা আপনি জন্মের পরও পড়তে পারেন কোনো অসুবিধা নেই এখন গর্ভে থাকার অবস্থায় পড়তে পারেন এর জন্য পরও পড়তে পারেন বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই দোয়া যদি কবল হয় তো আপনার বাচ্চা মনের মতো বাচ্চা হবে আপনার বাচ্চা সুসম্মানের কারণ হবে মনে রাখবেন তাছাড়া দোয়ায়ে উম্মুল ওয়ালাদ নেটেও নিতে পারেন বিভিন্ন বই তো আছে নেক সন্তান কামনা করার জন্য যে সমস্ত দোয়া পড়তে বলা হয়েছে বা নবী করিম বাহলেবাদ থেকে যে সমস্ত দোয়ার তালিম দেওয়া হয়েছে ওরকম অনেক দোয়া আছে মোফাতুল জানানের মধ্যে বা বাকেয়াতুস মোফাতুল জানানে বাকেয়াতুস সালেহাত একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে অনেক দোয়া আছে যে বাচ্চা যখন গর্বে থাকবে তখন কি দোয়া করতে হবে বাচ্চা প্রসবের সময় যখন নিকটে এসে যাবে তখন কি দোয়া করতে হবে বা বাচ্চা প্রসবের পরে মানে যখন সে শিশু কথা বলতে পারে না মায়ের দুধ পান করে তখন দুধ পান করানোর সময় কি দোয়া পড়তে হবে বা পবিত্র অবস্থায় দুধ পান করানোর চেষ্টা করতে হবে এইভাবে অনেক কিছু সেখানে শেখানো হয়েছে আশার এই এগুলো যদি ফলো করেন তো আপনার বাচ্চা আপনার মনোনীত হবে এবং আপনার সাধনামূলক বাচ্চা হবে যে বাচ্চারা আমরা সবাই আশা করি বা সাধনা করি আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এখানে আরেকটা প্রশ্ন রোমান ইংলিশে লেখা হয়েছে अस्सलाम वालेकुम जी मेरा नाम मोहसिन ख़ान है ایم پی سے ہوں میرا سوال یہ ہے کہ میرے دماغ میں بہت برے برے خیال آتے ہیں گندے گندے خیال پر دل صاف ہے کیا میرے گناہ معاف ہوں گے وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ میرے محترم بھائی جناب محسن خان صاحب آپ نے ایک بہترین سوال کیا اور ایسا بہت سارے لوگوں کے ساتھ ہوتے ہیں صرف آپ اکیلے نہیں کبھی کبھی برے برے خیالات آتے ہیں یہی تو اللہ کا کرم ہے کتنا مہربان ہے وہ خدا تصور کیجئے نبی نے فرمایا کہ تم جب کسی نیکی کے بارے میں سوچتے ہو تو اللہ اس پر ایک اجر دیتا ہے فرشتوں سے کہتا ہے یہ بندہ نیک کام کرنے کو سوچ رہا ہے مثلا مسجد بنانے کے لیے سوچ رہا ہے امام بارگاہ بنانے کے لیے سوچ رہا ہے اسکول کالج بنانے کے لیے سوچ رہا ہے ہاسپٹل بنانے کے لیے سوچ رہا ہے غریبوں کی مدد کرنے کے لیے سوچ رہا ہے یتیموں کو سہارا دینے کے لیے سوچ رہا ہے بیوہ کی مدد کرنے کے لیے سوچ رہا ہے کہیں پانی کا نل نکالے کے لیے سوچ رہا ہے کہیں دینی کتابیں خرید کر لوگوں کو دینے کے بارے میں سوچ رہا ہے تو کہیں مثلا دینی ادارے کو یا جہاں سے مذہب کی تعلیمات دی جا رہی ہے وہاں مدد کرنے کو سوچ رہا ہے تو یہ جو سوچ رہا ہے ابھی کیا نہیں ہے تو قرآن و حدیث میں حکم آیا ہے ارشاد ہوا ہے کہ اللہ فوراً اس کے کھاتے میں ایک نیکی لکھ لیتا ہے لکھ دیتا ہے کہ اس نے نیکی کو سوچا اور جب پھر اس پر عمل کرتا ہے یعنی پریکٹیکل جب وہ وہ نیکی کو انجام دیتا ہے چاہے کوئی بھی نیکی ہو مسجد بنانا ہو امام بڑا بناؤ ہو ہاسپٹل بنانا نیک کام میں مدد کرنا ہو جب وہ پریکٹیکل کرتا ہے تو اس کے ثواب کو دس گنا کر دیا جاتا ہے منجا ابل حسنت اشر و اشرو یہ قرآن کہہ رہا ہے میں نہیں اس کو ایک نیکی کا دس ثواب دیا جاتا ہے جب سوچتا ہے تو اس کو اجر مل جاتا ہے ایک کا ایک لیکن جب انجام دیتا ہے تو اس کو دس گنا کر دیا جاتا ہے اس کے مقابلے میں قرآن کہتے ہیں جَعَ جا اب سید إِلَّا اللہ کتنا کریم ہے وہ ہمارا رب کہ ہم کتنے گناہوں کے بارے میں سوچتے ہیں کہ یہ کریں گے وہ گناہ کریں گے دنیا کی خوشی کے لیے لیکن کبھی کبھی کرتے ہیں اور کبھی کر نہیں پاتے تو کر نہیں پاتے تو اس کا گناہ نہیں لکھا جاتا یعنی صرف سوچنے پر کہ میں گناہ کروں گا جیسے نیکی کے سوچنے پر لکھ دیا گیا یا اللہ فرشتے کو حکم دیتا ہے کرامل قاتبین کو اس کے لکھ کھاتے میں فوراً نیکی لکھ دو لیکن جب برائی کے بارے میں سوچتا ہے کوئی غلط کام کرنے کے بارے میں سوچتا ہے تو جب تک انجام نہیں دیتا خدا بہتا ہے نہیں مت لکھو کیونکہ میرا بندہ ابھی اس نے کام کیا نہیں ہے برا کیا نہیں ہے تو اس کے برے کو مت لکھو کتنا کریم ہے جب وہ برائی کر دیتا ہے خدا نہ کرے اعظب بلّہ سم اعظب اللہ نفس امارہ کو جتا کر نفس لوامہ اس کو منع کر رہا تھا برائی مت کرو لیکن اس نے کچل ڈالا اپنے نفس لوامہ کو اور نفس امارہ کو حاوی کر دیا اور جب اس نے برائی کیا تو اب اللہ کہتا ہے ومن جا سید فلاح اللہ جو برائی کرے گا اس کو اس کی سزا نہیں جائے گا مگر اتنا جتنا اس نے کیا یعنی ایک برائی کیا تو اس کی ایک ہی سزا ہوگی دو سزا نہیں دے گا چار سزا نہیں دے گا اللہ ایک گناہ کا ایک ہی سزا ہے ادھر ایک نیکی کے مقابلے میں دس نیکی اللہ تعالیٰ کر رہے اور ادھر ایک گناہ کرنے پر اس کو ایک ہی سزا دے رہے ہیں کتنا کریم ہے تو میرے بھائی آپ کا سوال بہت اچھا تھا اللہ آپ کو جزائے خیر عطا فرمائے ہو سکتا ہے جوانی میں آپ بہت سارے ایسے کام کے بارے میں سوچتے ہیں جو گناہ ہے اچھا نہیں ہے لیکن سوچنے پر آپ کو گناہ نہیں ملے گا یاد رکھیے گا سوچنے پر دماغ میں خیال آنے پر گناہ نہیں ہے جب تک اس برائی کو آپ انجام نہیں دیتے ہیں لہٰذا اس کو گناہ مت سمجھے اس کے لیے مغفرت طلب کرنے کی ضرورت نہیں بلکہ اللہ سے توفیق مانگیے کہ اللہ مجھے توفیق دے کہ میرے دماغ میں یہ سب برے خیالات نہ آئے یا اس طرح کے خیالات آئے تو میں اس پر کبھی عمل نہ کروں یعنی گناہ کو پریکٹیکل نہ بنائیے تو اس پر آپ کو کوئی سزا نہیں ہوگی آپ سمجھ رہے ہیں اور اس خیالات کو پاک کرنے کے لیے سب سے بہترین راستہ ہر وقت لا حول ولا قوت الا باللہ علی العظیم یا اعوذ باللہ من الشیطان الرجیم پڑھتے رہی ہر وقت صرف نماز کے وقت یا قرآن تلاوت کے وقت نہیں ہر وقت دلی دل میں پڑھی اعوذ باللہ من الشیطان الرجیم پروردگار میں شیطان کے شر سے پناہ مانگ تو تیرے بارگاہ میں کہ تو مجھے بچا لے شیطان ہر وقت مجھے گناہوں میں مبتلا کرنا چاہتا ہے اللہ تو نہیں بچائے گا تو میں شاید شاید کے جال جال میں پھنس جاؤں اس کے دھوکے میں آ جاؤں لہٰذا ہر وقت لا حول ولا قوت الا باللہ العلی العظیم یا اعوذ باللہ من الشیطان الرجیم پڑھتے رہیے اور صلوات پڑھتے رہیے صلوات پڑھتے رہنے سے فائدہ ہی ہوگا کہ آپ نیکیوں میں وہ وقت آپ کا اللہ کی عبادت میں بسر ہوگا اور اس طرح شیطان آپ سے دور بھاگے گا جہاں محمد و آل محمد کا ذکر ہوتا ہے وہاں سے شیطان دور بھاگتا ہے جو لوگ محمد و آل محمد کے در سے دور ہے اس کا مطلب وہ شیطان کے فالوورز ہیں اور جو در اہل بیت سے جڑا ہوا ہے اس کا مطلب وہ اللہ کے نیک بندے ہیں یاد رکھیے گا تو میرے بھائی آپ کو ذرا بھی ٹینشن لینے کی ضرورت نہیں ہے برے خیالات آتے ہیں تو کوشش کیجیے لاہور پڑھ کے یا اعوذ باللہ میں نے الرجیم کہہ کے یا سلوات پڑھ کے اس سے باہر آنے کی لیکن جب تک خدا نہ کرے آپ اس کو پریکٹیکل نہیں کرتے تو آپ کو کوئی گناہ نہیں لکھا جائے گا امید ہے کہ آپ کو آپ کے سوال کا جواب مل گیا ہوگا آئیے اب میں کچھ آڈیو ریکارڈنگ پلے کر کے آپ لوگوں کے सवालों का जवाब देता हूँ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম হলো আলোকলতা খাতুন আমার নামের অর্থ এবং মানেটাই যদি একটু বলে দাও তাহলে খুব ভালো হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত সোনামণি আমার প্রিয় ছোট বোন তোমার অডিও রেকর্ডিংয়ের জন্যে ভয়েসমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তুমি জানতে চেয়েছো যে আলোকনাথা খাতুনের মানে কি তো এটা একটা হিন্দি বা সংস্কৃত নাম আলোকনাথ মানে পালনহার প্রতিপালক হিন্দু ধর্মে তারা বিষ্ণু ভগবানকে আলোকনাথ বলে যিনি রুজি দান করেন ওনাদের বিশ্বাস হিসাবে কিন্তু আমাদের প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা রুজি রুটির মালিক আল্লাহ রব্বুল আলমিন সেই একাই সব কিছু তাই আলোকনাথ বা আলোকনাথা অর্থাৎ পালনহার বা প্রতিপালক নামের অর্থ হিসেবে কোনো অসুবিধা নেই নামের অর্থ ভালো আশা রাখি তোমার প্রশ্নে তুমি উত্তর পেয়েছ পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম উত্তর চব্বিশ পরগনা গ্রাম নারকেলবেড়িয়া থেকে জিয়ারুল মন্ডল উইন চ্যানেলের সমস্ত সদস্যদেরকে আমার সালাম মানন সাহেবের দ্বারাই আমরা অনেক উপকৃত হই কিন্তু আমরা মানন সাহেবের জন্য কি পাঠাই কিছু না তার জন্য সমস্ত সদস্যর কাছে আমার অনুরোধ মামা সাহেবের সালামতের জন্য আমরা সবাই যেন একবার দৌড় শরীফ পারি ইনশাল্লাহ মামা সাহেবের কাছে আমার তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন যখন ইমাম হুসাইন আলাই সালাম আলিয়াসগারকে নিয়ে কারবালার ময়দানে চলে যাচ্ছিল তখন উম্মে রবাব আলিয়াসগারের কানে কানে কি বলেছিল দ্বিতীয় প্রশ্ন ইমাম হুসাইন আলাই সালামের মাইয়াতের ওপরে যখন উম্মের অভাব পৌঁছায় উম্মের অভাব মাইয়াতকে নিয়ে ইমাম হুসাইন আসলামকে কি ওসিয়াত করেছিল তৃতীয় এবং শেষ প্রশ্ন আমার নাজাবি আশরাফ মাওলা আলী আলাহ সালামের রওজার সামনে একটি কবরস্থান আছে যার নাম অদিউস সালাত যেসব জাহেরিনরা ওখানে যায় তাদেরকে নাকি ওখানে কবর তৈরি করে আসতে হয় দোষ দুশ্মন ও আত্মীয় স্বজনদের জন্য সেই সব ব্যক্তিদের রুহু মারা যাবার পরে সেই সব রুহু নাকি ওই কবরস্থানে পৌঁছে যায় এই উত্তরের অপেক্ষায় রইলাম খোদা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই জারুল ইসলাম অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিংয়ের জন্যে আপনি আমাকে একটা উপহার দিয়েছেন আমার দর্শক বন্ধুদেরকে বলেছেন সলোয়াত পড়ে আমার জন্যে দোয়া করার জন্যে তার জন্য অনেক কৃতজ্ঞ জানাই আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার সংসারে বরকত দান করুক আপনার পরিবারের বা সকলের মনোকামনা আশাকে আল্লাহ পুরো করুক খুব ধন্য হলাম বা খুব ভালো লাগলো আপনার অডিও রেকর্ডিং শুনে এবারে আপনি তিনটি প্রশ্ন করেছেন তো আজকের সময়ে খুব কম আর বাকি রয়ে গেছে তাই আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি যদি পরে প্রয়োজন মনে করেন তো আরও বিস্তারিত জানার জন্যে আমাদেরকে কল করবেন বা ভয়েস রেকর্ডিং প্রশ্ন রাখবেন আপনার প্রথম প্রশ্ন ছিল যে জনাবে রবাব নিজের শিশু ছেলের কানে কি বলেছিলেন যখন ইমাম হোসেন আল ইসলাম ওনাকে নিয়ে কারবেলার ময়দানের দিকে যাচ্ছিলেন তো যেটা আমরা ইতিহাসে পেয়েছি মা রবাব নিজের ছেলে আলী আজগর ছ মাসের শিশু বাচ্চা ছিলেন নিজে হেঁটে যুদ্ধের ময়দানে যাওয়ার শক্তি ছিল না পিতার কোলের ওপরে উনি ময়দানে গিয়েছিলেন আর এমাম হোসেন আলাইসাল্লাম কী জন্য নিয়ে গিয়েছিলেন আপনারা শুনেছেন জানেন ছ মাসের শিশু বাচ্চা তিন দিন পানি পায়নি মায়ের বুকের দুধ শুষ্ক হয়ে গিয়েছিল তাই পানি দাবি করার জন্য নিয়ে গেছিলেন তো ওই কানে কানে জনাবে রবাব বলেছিলেন এ আমার আলিয়াজগার আমি জানি শত্রুরা তোমাকে পানি দেবে না পানির বদলে হয়তো তোমাকে তীর মারবে তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ তুমি বাহাদুর দাদার বাহাদুর পোতা যেটা ইতিহাস লিখছে তুমি বাহাদুর দাদার বাহাদুর পোতা অর্থাৎ তুমি আলীর মতো বাহাদুর দাদার বাহাদুর পোতা আলী আসগার তুমি তুমি যেন ভয় পেও না আর যুদ্ধের ময়দানে যদি তোমাকে শত্রুরা পানির বদলে তীর মারে তো তীর খেয়ে যেন কেঁদো না কাঁদলে কিন্তু তোমার বাবা আঘাত পাবেন কষ্ট পাবেন যে আমার শিশুকে আমি পানি পান করাতে নিয়ে এসেছিলাম কিন্তু তাকে তীর মারা হলো তাই তীর খেয়ে মিসমিস করে হাসবে আর এটা তোমার জিতের প্রমাণ হবে যে তুমি যুদ্ধে জিতে যাচ্ছ তুমি হারনি যারা হেরে যায় তারা দুঃখিত হয় তুমি মিসমিস করে হেসে বলবে যে তোমারা আমার জীবন নিয়ে নিয়েছ কিন্তু আমি ইসলামকে বাঁচিয়ে যাচ্ছি আমার এই রক্ত বিফল যাবে না আমার এই দান ইসলামকে জীবিত রাখবে তাই হাসতে হাসতে মিসমিস করে হাসতে হাসতে এই দুনিয়া থেকে চলে যাওয়ার চেষ্টা করবে এইভাবে উনি জনাবে রাবাব নিজের ছেলে আলিয়া ইসগের কানে বলেছিলেন আর ইমাম হোসেন আলাহ ইসলামের মৈয়াতে মানে ওনার লাশের পাশে বসে জানাবে রাবাব বিদায়ের সময় বলেছিলেন যে আমার সরতাজ আমার স্বামী আপনাকে জ্বলন্ত বালির উপরে এই মরুভূমির গরম বালির উপরে এই রোদ্দুরে সূর্যের নিচে রেখে যাচ্ছি এটা ওয়াদা করে যাচ্ছি আমি আজকের পরে কখনো সায় যাব না সায় বসবো না আরও অনেক কিছু ছিল কিন্তু এখানে খুব সংক্ষিপ্ত এটাই বলতে চাই যে ওই যে কথা জবাব নিজের স্বামীরকে বলেছিলেন যে আমি আপনাকে যখন রোদ্দুর গরম মরুভূমির বালির উপরে ফেলে ফেলে যাচ্ছি তো ইমাম আমি কখনো ছায়ে যাব না তো যতদিন বেঁচেছিলেন উনি কখনো ছায়ে যাননি আর আলী আসগারের সম্পর্কে উনি বলেছিলেন মাওলা আমার শিশু বাচ্চাকে আপনার কাছে রেখে যাচ্ছে আমার মায়ের মন কষ্টে বুক ফেটে যাচ্ছে আমার ছোট শিশুকে যার আশায় নিয়ে যাকে কোলে নিয়ে হয়তো আমি আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম আমার শিশু বাচ্চাকেও আমি আপনার কাছে রেখে যাচ্ছি এর খেয়াল রাখবেন একটা আবেগ ছিল মায়ের এভাবে উনি বর্ণনা করেছিলেন আর আপনার তৃতীয় প্রশ্নের উত্তরে আমি বলতে চাই মরার পরে সমস্ত মমিনিনদের রুহ ওয়াইদুসালামে রাখা হবে আর সমস্ত কাফির মোনাফিক বেদিনদের রু ওয়াদিয়ে বারহুদ যেটা এমানে আছে সেখানে রাখা হয় বা জমা হয় তো আপনি যদি কবর তৈরি করেন আর না করেন যদি মমিন হয়ে থাকে তো তার রু অটোমেটিক ওয়াদিউ সালামে পৌঁছে যাবে যেটা নবী নবীর আহলে বায়দ বলেছেন আর যদি আপনি কবর তৈরি করে আসেন আর যার জন্য কবর তৈরি করেছেন সে যদি মমিন না হয় ইমানের উপরে যদি দুনিয়া থেকে না যায় সুকর্ম করে যদি দুনিয়া থেকে না যায় তো ওই কবর খুঁড়ে রাখার পরেও কিন্তু সেখানে সে পৌঁছাবে না তার রুকে ওয়াদিয়ে বারহুতে পাঠিয়ে দেওয়া হবে ওয়াদিয়া সালামে শুধু আমিরুল মমিন সালামের জওয়ার মানে ওনার নিকটে তারাই যাবে যারা মমিন তো যারা মমিন না তারা কখনো ওখানে স্থান পাবে না আশা রাখি খুব সংক্ষিপ্তে আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম আরও যদি কিছু জানার থাকে তো আপনি পর প্রশ্ন করে সেটা জানতে পারেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি ও ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত